নাহমাদুহু সত্যিকারের মুমিন আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে তাই তো সে দয়াময়ের দিদার লাভের জন্য শাহাদাতের তামান্নায় তারই পথে ছুটে চলে মৃত্যুর ভয়ে শাহাদাত লাভের পথ থেকে সে কখনো পালায়ন করে না মৃত্যুকে সে ধ্বংস বা বিফলতা মনে করে না বরং আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য মৃত্যুকে সে হাসি মুখে আলিঙ্গন করে নেয় বীরে মাওনার দিন শত্রুরা যখন হারাম বিন মিলহান্দাদি আল্লাহ তালানহুকে পিছন দিক থেকে বর্ষাবিদ্ধ করল শাহাদাতের পূর্বে জীবনের সেই অন্তিম মুহূর্তে তীপ্ত কণ্ঠে তিনি বলে উঠলেন ফুস্তু অরব্বিল কাবাহ কাবার রবের শপথ আমি সফলকাম হয়েছি কাবার রবের শপথ আমি সফলকাম হয়েছি দুনিয়া প্রেমীরা নিশ্চয় এতে অবাক হবে যে মৃত্যু দুনিয়ার সমস্ত আশাকাঙ্ক্ষাকে বিলীন করে দেয় নিঃশ্বাস করে দেয় পার্থিব সকল সাদার আর স্বপ্নকে আশ্চর্য সে মৃত্যুবরণ কিভাবে সফলতা হতে পারে শুনো হে দুনিয়া প্রত্যাশীরা যে মৃত্যুর মাধ্যমে বান্দা জান্নাতে পৌঁছে যায় মহান রবের নৈকট্য সাক্ষাৎ লাভে ধন্য হয় সেই মৃত্যু ধ্বংস বা ব্যর্থতা নয় সেই মৃত্যু সত্যি মুমিনের জন্য সফলতা লাভের দরজা বস্তুত আল্লাহর সাক্ষাৎ লাভের জন্যেই সাহাবাই কারাম জান্নাতের কথা শুনতেই যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে শহীদ হয়ে হয়ে যেতেন হাতে থাকা কয়েকটি খেজুর খেয়ে শেষ করে তারপর লড়াই অবতীর্ণ হবেন এতটুকু দেরিও তারা মেনে নেননি সাহি মুসলিমে বর্ণিত হয়েছে বদর যুদ্ধে মুশরিকরা যখন মুসলিম বাহিনীর নিকটবর্তী হল রাসুল সাল আলী ওয়াসাল্লাম তখন বললেন কুমু ইলা জান্নাথিন আর্দুহা সামাওয়াত ওয়াল আর্দ তোমরা সেই জান্নাতের দিকে এগিয়ে যাও যার প্রশস্ততা আসমান সমূহ ও জমিনের প্রশস্ততার নেয় অমর ইবনুল হুমাম আল আনসারি রাজি আল্লাহ তালাহু বললেন হে আল্লাহ রাসুল জান্নাতের প্রশস্ততা কি আসমান সমূহ ও জমিনের প্রশস্ততার নেয় রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন হা অমর রাজি আল্লাহ তালাহু বললেন বাখিন বাহ বাহ বাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মা ইয়াহমিলুকা আলা কৌলিকা বাখিন বাহ কিসে তোমাকে বাহ বাহ বলতে উদ্বুদ্ধ করলো অমর রাদি আল্লাহ তালাহু বললেন অন্য কোনো কারণে নয় আল্লাহর শপথ ইয়া রাসুল আল্লাহ জান্নাতের অধিবাসী হওয়ার আশায় আমি এমনটি বলেছি অতপর রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাকে বললেন ফাইন্নাকামিন আহলিহা নিশ্চয়ই তুমি তার অধিবাসী হবে অমর রাদি আল্লাহ তালাহু তার থলে থেকে কিছু খেজুর বের করে খেতে শুরু করলেন আর বললেন লাইন আনা হাইতু হাত্তা আকুলু তামারাতি হাদিহি ইন্নাহা লা হায়াতুন তবে যদি আমি এই খেজুরগুলো খাওয়া পর্যন্ত বেঁচে থাকি তবে তা তো হবে অনেক দীর্ঘ জীবন এই বলে তিনি নিজের হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন সহি বহারি ও মুসলিমে বর্ণিত অপরে খাদিস হাদিস এসেছে অহুদ যুদ্ধের দিন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলী নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল আমি যদি আল্লাহর রাস্তায় নিহত হই তবে আমি কোথায় থাকব জবাবে রাসুল সাল্লাহ আলী তাকে বললেন জান্নাতে লোকটি তখন তার হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন অতপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন হ্যাঁ তারা এই প্রকৃত সফলতার স্বরূপ বুঝতেন তাই তো সেই সফলতা লাভের জন্য মৃত্যুকে ভালোবাসতেন আবু দারদারাদি আল্লাহ তালাহু বলেন আমি আমার পালনকর্তার সাক্ষাতের আশায় মৃত্যুকে ভালোবাসি বিলাল রাদি আল্লাহ তালাহের অন্তিম মুহূর্তে তার স্ত্রী বলছিল ওয়া হুসনা হায় কি কঠিন বেদনা স্ত্রীর মুখে এমন কথা শুনে বিলাল রাদি আল্লাহ তালাহু বলে উঠলেন ওয়া তারাবাহ আহ কি আনন্দ গদান আলকাল আহিব্বাহ মুহাম্মদ ওয়াহিজবাহ কাল আমি আমার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ও তার সাথীদের সাথে মিলিত হব মৃত্যুর কঠিন মুহূর্তে বিলাল রাজি আল্লাহ তালানহু আনন্দ প্রকাশ করছেন কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল মৃত্যুর পর্দা সরে গেলেই আমি তো আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম ও তার সাথীদের সাথে গিয়ে সাক্ষাৎ করব। এবার শুনো অন্তিম মুহূর্তের সম্মুখীন এক সালাফের কথা কত চমৎকার কথা বলে তিনি তার ক্রন্দনরত মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন রবি ইবনু হাইসাম রাহিমাহুল্লাহ বলেন আমার বাবা যখন মৃত্যু মুখে পতিত হলেন আমার বোন তখন খুব কাঁদছিলেন তাকে এমন কাঁদতে দেখে বাবা বললেন মেয়ে আমার কেঁদো না বরং বলো এ যে আমার জন্য সুসংবাদ কারণ আজ আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি আসলে পুণ্যবান মুমিনরা এমনই ছিলেন তাদের নিকট আল্লাহর সাক্ষাৎ লাভ ছিল মধুর চেয়েও বেশি প্রিয় দয়াময়ের দিদার লাভের জন্য সবসময় তারা বেকুল ছিলেন হে ভাই ও বোন আজ কি হলো আমাদের কেন আমরা আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য এমন আগ্রহী হই না ভেবে দেখো নিজেকে জিজ্ঞেস করো কোন সে কারণ কেন তুমি আল্লাহর সাক্ষাৎ লাভের পথে কদম বাড়াও না মৃত্যুর প্রতি তোমার হৃদয়ে কেন এত ভয় কেন এত শঙ্কা দুনিয়া হ্যাঁ দুনিয়াতে বেঁচে থাকাকেই যে পরম সার্থকতা ভাবে দুনিয়ার ভালোবাসাকে যে তার হৃদয়ে স্থান দিয়ে রাখে প্রবৃত্তির কামনা বাসনায় যে মত্ত হয়ে পড়ে সেই তো আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে মৃত্যুকে আলিঙ্গন করতে ভয় পায় শাহাদাতের পথ থেকে পালিয়ে বেড়ায় শোনো দুনিয়াতে বেঁচে থাকে যদি সার্থকতা হতো তবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাই বেছে নিতেন কিন্তু তিনি আল্লাহর সাক্ষাৎকেই বেছে নিয়েছেন জীবনের অন্তিম মুহূর্তে যখন তাকে দুনিয়াতে বেঁচে থাকা ও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা এ দুটির মাঝে যে কোনো একটি পছন্দ করার স্বাধীনতা দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন বালির রাফিকুল আলা মিনাল জান্নাহ বালির রাফিকুল আলা মিনাল জান্নাহ বালির রাফিকুল আলা মিনাল জান্নাহ বরং জান্নাতে মহান বন্ধুর সান্নিধ্য বরং জান্নাতে মহান বন্ধুর সান্নিধ্য বরং জান্নাতে মহান বন্ধুর সান্নিধ্য তাই প্রিয় ভাই বোন দুনিয়ার চাকচিক্যের পেছনে পড়ে তোমার প্রতি পালক মহান আল্লাহকে ভুলে যেও না হৃদয়ে তার সাক্ষাতের আশা রাখো জেনে রাখো যে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন রাসুল সাল আলী সাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেছেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা আহ অমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকা আহ যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন আর যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন